নবম অধ্যায় গৌরনিধি কপট সন্ন্যাসী বেশধারী অখিল ভুবন অধিকারী জয় জগন্নাথ শচীনন্দন চৈতন্য জয় গৌর সুন্দরের সংকীর্তন ধন্য জয় নিত্যানন্দ গদাধরের জীবন জয় জয় অদ্বৈত শিবাস প্রাণধন জয় জয় শ্রী জগদানন্দ হরিদাস প্রাণ জয় বক্রেশ্বর পুণ্ডরিক প্রেমধাম জয় বাসুদেব শ্রী গর্ভের প্রাণনাথ জীব প্রতিকর প্রভু শুভ দৃষ্টিপাত ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় মধ্যখণ্ড কথা ভাই শুনো একচিতে মহাপ্রভু গৌরচন্দ্র বিহরে যে মতে এবে শুন চৈতন্যের মহাপ্রকাশ জহি সর্ববৈষ্ণবের সিদ্ধি অভিলাষ সাত প্রহরিয়া ভাব লোকে খ্যাতি যার জহি প্রভু হইলেন সর্ব অবতার অদ্ভুত ভোজন জহি অদ্ভুত প্রকাশ যারে তারে বিষ্ণু ভক্তি দানের বিলাস রাজরাজেশ্বর অভিষেক সেই দিনে করিলেন প্রভুরে সকল ভক্তগণে একদিন মহাপ্রভু শ্রী গৌর সুন্দর আইলেন শ্রীনিবাস পণ্ডিতের ঘর সঙ্গে নিত্যানন্দচন্দ্র পরম বিহুবল অল্পে অল্পে ভক্তগণ মিলিলা সকল আবেশিত চিত্ত মহাপ্রভু গৌর রায় পরম ঐশ্বর্য করি চতুর্দিকে চায় প্রভুর ইঙ্গিত বুঝিলেন ভক্তগণ উচ্চস্বরে চতুর্দিকে করেন কীর্তন অন্য অন্য দিন প্রভু নাচে দাস্যভাবে ক্ষণেকে ঐশ্বর্য প্রকাশিয়া পুন ভাঙ্গে সকল ভক্তের ভাগ্যে এদিন নাচিতে উঠিয়া বসিলা প্রভু বিষ্ণুর খট্টাতে আর সব দিনে প্রভু ভাব প্রকাশিয়া বৈশেন বিষ্ণুর খাটে যেন না জানিয়া সাত প্রহরিয়া ভাবে ছাড়ি সর্বমায়া বসিলা প্রহর সাত প্রভু ব্যক্ত হইয়া জোর হস্তে সম্মুখে সকল ভক্তগণ রহিলেন পরম আনন্দ যুক্ত মন কি অদ্ভুত সন্তোষের হইল প্রকাশ সবাই বাসেন যেন বৈকুণ্ঠ বিলাস প্রভু বসিলা যেন বৈকুণ্ঠের নাথ তিলার দেখো মায়ামাত্র নাহি ক কথাত আজ্ঞা হইল বল মোর অভিষেক গীত শুনি গায়ে ভক্তগণ হই হরষিত অভিষেকে শুনি প্রভু মস্ত কঢুলায় সবারে করেন কৃপা দৃষ্টি অমায় প্রভুর ইঙ্গিত বুঝিলেন ভক্তগণ অভিষেক করিতে সবার হইল মন সর্বভক্তগণে বহি আনে গঙ্গা জল আগে ছাকিলেন দিব্য বসনে সকল শেষে শ্রী কপ্পুর চতুষ্সম আদি দিয়া সহ্য করিলেন সবে প্রেমযুক্ত হইয়া মহাজয়ধ্বনি শুনি চারিভিতে অভিষেক মন্ত্র সবে লাগিলা পড়িতে সর্বাধ্যে শ্রী নিত্যানন্দ জয় জয় বলি প্রভু রশ্মি শিরে জল দিলা কুতুহলি অদ্বৈত শ্রীবাসাদি যতেক প্রধান পড়িয়া পুরুষ সুক্ত করায়েন স্নান গৌরাঙ্গের ভক্ত সব মহামন্ত্রবিদ মন্ত্র পড়ি জল ঢালে হই হর শীত মুকুন্দাদি গায়ে অভিষেকে সুমঙ্গল কেহ কান্দে কেহ নাচে আনন্দে পতিব্রতা পতিব্রতাগণ করে জয় জয়কার আনন্দ স্বরূপ চিত্ত হইল সবার বসিয়া আছেন বৈকুণ্ঠের অধীশ্বর ভক্তগণে জল ঢালে শের উপর নামমাত্র অষ্টোত্তর ঘট জল সহস্র ঘটে অন্ত না পাই সকল দেবতা সকলে ধরি নরের আকৃতি গুপ্তে অভিষেক করে যে হয় সুকৃতি যার পাদ পদ্মে জল বিন্দু দিলে মাত্র সেহ ধ্যানে সাক্ষাতে কে দিতে আছে পাত্র তথাপিহ তারে নাহি জমদণ্ড হয় হেন প্রভু সাক্ষাতে সবার জল লয় শিবাসের দাস গণে আনে জল প্রভু স্নান করে ভক্ত সেবার এই ফল জল আনি এক ভাগ্যবতী দুঃখী নাম আপনে ঠাকুর দেখি বলে আন আন আপনে ঠাকুর তার ভক্তিযোগ দেখি দুঃখী নাম ঘুচাইয়া থুইলেন সুখী নানা বেদ মন্ত্র পড়ি সর্বভক্তগণ স্নান করাইয়া অঙ্গ করিলাম জন পরিধান করাইলা নূতন বসন শ্রীঅঙ্গে লেপিলা দিব্য সুগন্ধি চন্দন বিষ্ণু খট্টা পাতিলেন উপস্কার করি বসিলেন প্রভু নিজ খট্টার উপরে ছত্র ধরিলেন শিরে নিত্যানন্দ রায় কোন ভাগ্যবন্ত রহি চামর ঢুলায় পূজার সামগ্রী লই সর্বভক্তগণ পুজিতে লাগিলা নিজ প্রভুর চরণ পাদ্য অর্ঘ্য আচমনি গন্ধ পুষ্পধূপ প্রদীপ নৈবেদ্য বস্ত্র যথা অনুরূপ যজ্ঞসূত্র যথাশক্তি বস্ত্র অলঙ্কার পুজিলেন করিয়া ষোড়শ উপচার চন্দনে করিয়া লিপ্ত তুলসী মঞ্জরি পুনঃ পুনঃ দেন সবে চরণ উপরি দশাক্ষর গোপাল মন্ত্রের বিধিমতে পূজা করি সবে স্তব লাগিলা পড়িতে অদ্বৈতাদি করি যত পার্শ্বদ প্রধান করিলা চরণে করি দণ্ড পরনাম প্রেম নদী বহে সর্বগণের নয়নে স্তুতি করে সবে প্রভু অমায়ায় শুনে জয় জয় জয় সর্ব জগতের নাথ তপ্ত জগতের কর শুভ দৃষ্টিপাত জয় আদি হেতু জয় জনক সবার জয় জয় সংকীর্তন আরম্ভ অবতার জয় জয় বেদধর্ম সাধু জনত্রাণ জয় জয় আব্রহ্ম স্তম্ভের মূল প্রাণ জয় জয় পতিত পাবন গুণসিন্ধু জয় জয় পরম শরণ দীন বন্ধু জয় জয় ক্ষীরসিন্ধু মধ্যে গোপবাসী জয় জয় ভক্ত হেতু প্রকট বিলাসী জয় জয় অচিন্ত অগম্য আদিতত্ত্ব জয় জয় পরম কোমল শুদ্ধ সত্য জয় জয় বিপ্রকুল পাবন ভূষণ জয় বেদ ধর্ম আদি সবার জীবন জয় জয় অজামিল পতিত পাবন জয় জয় পুতনা দুষ্কৃতি বিমোচন জয় জয় অদশদর শিরমাকান্ত এই মত স্তুতি করে সকল মহান্ত পরম প্রকট রূপ প্রভুর প্রকাশ দেখি পরানন্দে ডুবিলেন সর্বদাস সর্বমায়া ঘুচাইয়া প্রভু গৌরচন্দ্র শ্রীচরণ দিলেন পূজয়ে ভক্তবৃন্দ দিব্যগন্ধ কেহ লেপে শ্রীচরণে তুলসী কমলে মেলি পূজে কোন জেনে কেহ রত্ন সুবর্ণ রজত অলঙ্কার পাদপদ্মে দিয়া দিয়া করে নমস্কার পট্টনিত শুক্ল নীল সুপিত বসন পাদপদ্মে দিয়া নমস্করে করে সর্বজন নানাবিধ ধাতুপাত্র দেই সর্বজনে না জানি কতেক আসি পরেশি চরণে যে চরণ পুঁজিবারে সবারও ভাবনা অজরমা শিব করে যে লাগি কামনা বৈষ্ণবের দাস দাসী গণে তাহা পূজে এই মতো ফল হয় বৈষ্ণবে যে ভজে দুর্বাধান্য তুলসী লইয়া সর্বজনে পাইয়া অভয় সবে দেন শ্রীচরণে নানাবিধ ফল আনি দেন পদতলে গন্ধপুষ্প চন্দন শ্রীচরণে কেহ ঢালে কেহ পূজে করিয়া সরস উপচারে কেহ বা মতে যেন স্ফুরে যারে কস্তুরী কুমকুম শ্রীকর্পূর ফাগুধুলি সবে চরণে দেই হই কুতুহলি চম্পক মল্লিকা কুন্দ কদম্ব মালতী নানা পুষ্পে শোভে শ্রীচরণ নখপাতি পরম প্রকাশ বৈকুণ্ঠের চূড়ামণি কিছু দেহ খাই প্রভু চাহেন আপনি হস্তপাতে প্রভু দেখে সর্বভক্তগণ যে যে মত দেয় সব করেন ভোজন কেহ দেই কদলক কেহ দিব্য মুদক কেহ দদি ক্ষীরবানবনী কেহ দুগ্ধ প্রভুর শ্রীহস্তে সব দেই ভক্তগণ অমায় মহাপ্রভু করেন ভোজন ধাইল সকল গণ নগরে নগরে কিয়া উত্তম দ্রব্য আনেন সত্তরে কেহ দিব্য নারিকেল উপস্কার করি শর্করা সহিত দেই শ্রীহস্ত পরি নানাবিধ প্রচুর সন্দেশ দেই আনি শ্রীহস্তে লইয়া প্রভু ন আপনি কেহ দেয় মোয়া জম্বু করকটিকা ফল কেহ দেয় ইক্ষু কেহ দেয় গঙ্গা জল দেখিয়া প্রভুরতি আনন্দ প্রকাশ দশবার পাঁচবার দেই কোন দাস শত শত জনে বা কতেকে দেই জল মহাযোগেশ্বর পান করে ন সকল সহস্র সহস্র ভাণ্ড দধি ক্ষীর দুগ্ধ সহস্র সহস্র কান্দি কলা মুখ তমুদ্গ কতে বা সন্দেশ কতেক ফলমূল কতেক সহস্র বাটা কর্পূর তাম্বুল কি অপূর্ব শক্তি প্রকাশিলা গৌরচন্দ্র কেমতে খায়েন নাহি জানে ভক্তবৃন্দ ভক্তের পদার্থ প্রভু খায়ন সন্তোষে খাইয়া সবার জন্ম কর্ম কহে শেষে ততক্ষণে সে ভক্তের হয় যে স্মরণ সন্তোষে আচার খায় কর এ ক্রন্দন শিবা সে বলে আরে পরে তোর মনে ভাগবত শুনিলি যে দেবানন্দ স্থানে পদে পদে ভাগবত প্রেমরসময় শুনিয়া দ্রবিল অতি হৃদয় উচ্চস্বর করি তুমি লাগিলা কান্দিতে বিহবল হইয়া তুমি পড়িলা ভূমিতে অবধ করুয়া ভক্তি যোগ না বুঝিয়া বল গিয়া কান্দয় কেনে না বুঝিল লইহা বাধ্য নাহি জানো তুমি প্রেমের অবিকারে পড়ুয়া তোমারে নিল বাহির দুয়ারে দেবানন্দ ইথে না করিল নিবারণ গুরু যথা অজ্ঞ সেই মত শিষ্যগণ বাহির দুয়ারে তোমা এরি লোটানিয়া তবে তুমি আইলা পরম দুঃখ পায়া দুঃখ পাই মনে তুমি বিরলে বসিয়া বার ভাগবত চাহিতে লাগিলা দেখিয়া তোমার দুঃখ শিবই কুণ্ঠ হইতে আবির্ভাব হইলাম তোমার দেহেতে তবে আমি এই তোর হৃদয়ে বসিয়া কাঁদাইল সে আমার প্রেম যোগ দিয়া আনন্দ হইল দেহ শুনি ভাগবত সব তিথি স্থান হইল গরিষার মত অনুভব পাইয়া বিহবল শ্রীনিবাস গড়াগড়ি যায় কান্দে বহে ঘন শ্বাস এই মত অদৈতাদি যত বৈষ্ণব সবারে দেখিয়া করায় অনুভব আনন্দ সাগরে মগ্ন সব ভক্তগণ বসিয়া করেন প্রভু তাম্বুল ভোজন কোন ভক্ত নাচে কেহ করে সংকীর্তন কেহ বলে জয় জয় শিশুচিনন্দন কদাচিত যে ভক্ত না থাকে সেই স্থানে আজ্ঞা করি প্রভু তারে আনানো আপনে কিছু দেহ খাই বলি পাতেন শ্রীহস্ত যেই যাহা দেন তাহা খায়েন সমস্ত খাইয়া বলেন প্রভু তোর মনে আছে অমক নিশায় আমি বসি তোর কাছে বৈদ্যরূপে তোর জ্বর করিলাম নাশ শুনিয়া বিহবল হই পরে সেই দাস গঙ্গা দাসে দেখি বলে তোর মনে জাগে রাজ ভয়ে পলাইস যবে নিশা ভাগে সপরিবার শনে আসি খেয়া ঘাটে কোথাও কোন নৌকা পড়িলা সংকটে রাত্রি শেষ হইল তুমি নৌকা না পাইয়া কান্দিতে লাগিলা অতি দুঃখিত হইয়া মোর আগে যবনে স্পর্শিবে পরিবার গঙ্গা প্রবেশিতে মন হইল তোমার তবে আমি নৌকা নিয়া খেয়ারির রূপে গঙ্গায় বহিয়া যাই তোমার সমীপে তবে তুমি নৌকা দেখি সন্তোষ হইলা অতিশয় প্রীত করি কহিতে লাগিলা আরে ভাই আমারে রাখ এইবার জাতি প্রাণ ধন দেহ সকল তোমার রক্ষা কর পরিকর সঙ্গে কর পার এক তঙ্কা এক জোর বকশিস তোমার তবে তোমার সঙ্গে পরে কর করি পার তবে নিজ বৈকুণ্ঠে গেলাম আর বার শুনি ভাসে গঙ্গা দাস আনন্দ সাগরে এন লীলা করে প্রভু গৌরাঙ্গ সুন্দরে গঙ্গায় হইতে পার চিন্তিলে আমারে মনে পড়ে পার আমি করিল তোমারে শুনিয়া মূর্ছিত গঙ্গা দাস করি যায় এই মতো কহে প্রভু অতি অমায়ায় বসিয়া আছেন বৈকুণ্ঠের অধীশ্বর মালায় পরিপূর্ণ কলে বর কোন প্রিয়তম করে শ্রীঙ্গে ব্যজন শিকে সংস্কার করে অতি প্রিয়তম তাম্বল যোগায় কোনো অতি প্রিয় ভৃত্য কেহ বামে কেহ বা সম্মুখে করে নিত্য এই মতো সকল দিবস পূর্ণ হইল সন্ধ্যাসী পরম কৌতুকে প্রবেশিল ধূপদীপ লইয়া সকল ভক্তগণ অর্চন করিতে লাগিলেন শ্রীচরণ শঙ্খ ঘণ্টা করতাল মন্দিরা মৃদঙ্গ বাজায়েন বহুবিধ উঠে নানা রঙ্গ অমায়ায় বসিয়া আছেন গৌরচন্দ্র কিছু নাহি বলে যত করে ভক্তবৃন্দ নানাবিধ পুষ্প সবে পাদপদ্মে দিয়া ত্রাহি প্রভু বলি পড়ে দণ্ডবত হইয়া কেহ কাকু করে কেহ করে হো জয়ধ্বনি চতুর্দিকে আনন্দ ক্রন্দন মাত্র শুনি কি অদ্ভুত সুখ হইল নিশার প্রবেশে যে আইসে সেই জন বৈকুণ্ঠে প্রবেশে প্রভুর হইল মহা ঐশ্বর্য প্রকাশ জোর হস্তে সম্মুখে রহিল সর্বদাস ভক্ত অঙ্গে অঙ্গ দিয়া পাদপদ্ম মেলি লীলায় আছেন গৌর সিংহ কৌতূহলী বরণ মুখ হইলেন শ্রী গৌর সুন্দর জোর হস্তে রহিলেন সব অনুচর সাত প্রহরিয়া ভাবে সর্বজনে জনে অমায়ায় প্রভু কৃপা করেন আপনে আজ্ঞা হইল শ্রীধরে রে ঝাট গিয়ানো হাসিয়া দেখুক মোর প্রকাশ বিধান নিরবধি ভাবে মোরে বড় দুঃখ পায়া আসিয়া দেখুক মোরে ঝাট আনো গিয়া নগরের অন্তে গিয়া থাকিহ বসিয়া যে মোরে ডাকয়ে তারে আনিহ ধরিয়া ধাইল বৈষ্ণবগণ প্রভুর বচনে আজ্ঞা লই গেলা তরা শ্রীধর ভবনে সেই শ্রীধরের কিছু শুনহ আখ্যান খোলার প্রসার করি রাখে নিজ প্রাণ একবার খোলা গাছি কিনিয়া আনয় খানি খানি করি তাহা কাটিয়া বেচয় তাহাতে যে কিছু হয় দিবসে উপায় তার অর্ধ গঙ্গায় নৈবেদ্য লাগি যায় অর্ধেক সৌদায় হয় নিজ প্রাণ রক্ষা এই মতো হয় বিষ্ণু ভক্তের পরীক্ষা মহাসত্যবাদী হো যেন যুধিষ্ঠির যার যেই মূল্য বলে না হয় বাহির মধ্যে মধ্যে বাজন তার তত্ত্ব জানে তাহার বচনে মাত্র দ্রব্যখানি কিনে এই মতো নবদ্বীপে আছে মহাশয় খোলা বেচা জ্ঞান করি কেহ না চিনয় চারি প্রহর রাত্রি নিদ্রা নাহি কৃষ্ণ নামে সর্বরাত্রি হরি বলে দিহলা হওয়ানে যতেক পাষণ্ডী বলে শ্রীধরের ডাকে রাত্রে নিদ্রা নাহি যায় দুই কর্ণ ফাটে মহাজ আসা বেটা ভাতে পেট নাহি ভরে ক্ষুধায় ব্যাকুল হইয়া রাত্রি জাগি মরে এই মতো বাসন্ডি মরয়ে মন্দ বলি নিজ কার্য করে শ্রীধর কৌতূহলি হরি বলি ডাকিতে যে আছে শ্রীধর নিশাভাগে প্রেমযোগে ডাকে উচ্চস্বর অর্ধপথ ভক্তগণ গেল মাত্র ধায়া শ্রীধরের ডাক শুনে তথাই থাকিয়া ডাক অনুসারে গেলা ভাগবতগণ শ্রীধরেরে ধরিয়া লইলা ততক্ষণ চলো চলো মহাশয় প্রভু দেখো গিয়া আমরা কৃতার্থ হই তোমা পরশিয়া শুনিয়া প্রভুর নাম শ্রীধর মূর্ছিত আনন্দে বিহবল হই পড়িলা ভূমিত আথে ব্যথে ভক্তগণ লইলা তুলিয়া বিশ্বম্বর আগে নিল আলোক করিয়া শ্রীধর দেখিয়া প্রভু প্রসন্ন হইলা আইস আইস বলিরা কিতে লাগিলা বিস্তর করিয়া আছো মোর আরাধন বহু জন্ম মোর প্রেমে ত্যাজিলা জীবন এই জন্মে মোর সেবা করিলা বিস্তর তোমার খোলায় অন্ন খাই নিরন্তর তোমার হস্তের দ্রব্য খাইনু বিস্তর পাশরিলা আমার সঙ্গে যে কইলা উত্তর যখন করিলা প্রভু বিদ্যার বিলাস পরম উদ্ধত্ত হেন যখন প্রকাশ সেই কালে গুরুরূপে শ্রীধরের সঙ্গে খোলা কেনা বেচা ছলে কইল বহুরঙ্গে প্রতিদিন শ্রীধরের পশরাতে গিয়া থোর কলা মূল খোলা আনেন কিনিয়া প্রতিদিন চারিদণ্ড কলহ করিয়া তবে সে কিনয়ে দ্রব্য অর্ধমূল্য দিয়া সত্যবাদী শ্রীধর যথার্থ মূল্য বলে অর্ধমূল্য দিয়া প্রভু নিজ হস্তে তোলে উঠিয়া শ্রীধর দাস করে কারাকারি এই মতো শ্রীধর ঠাকুরের হুরাহুরি প্রভু বলে কেন ভাই শ্রীধর তপস্বী অনেক তোমার অর্থ আছে হেন বাসী আমার হাতের দ্রব্য লহ যে কারিয়া এতদিন কে আমি না জানি সিহা পরম ব্রহ্মণ্য শ্রীধর ক্রুদ্ধ নাহি হয় বদন দেখিয়া সর্বদ্রব্যকারী লয় মদন মোহনরূপ শ্রী গৌরাঙ্গ সুন্দর ললাটে তিলক শোভে ঊর্ধ্ব মনোহর ত্রিকচ্ছ বসন শোভে কুটিল কুন্তল প্রকৃতি নয়ন দুই পরম চঞ্চল শুক্ল যজ্ঞ সূত্র শোভে বেড়িয়া শরীরে সূক্ষ্মরূপে অনন্ত যে হেন কলেবরে অধরে তাম্বুল হাসে শ্রীধরে চাহিয়া আরবার খোলাল আপনে তুলিয়া শ্রীধর বলেন শুনো ব্রাহ্মণ ঠাকুর ক্ষমা কর মোরে মুই তোমার কুকুর প্রভু বলে জানি তুমি পরম চতুর খোলা বেচা অর্থ তোমার আছয়ে প্রচুর আর কি পসার নাহি শ্রীধর যে বলে অল্প করি দিয়াক তথা কিন পাত খোলে প্রভু বলে যোগানিয়া আমি নাহি ছাড়ি থোড় কলা দিয়া মোরে তুমি লহ করি রূপ দেখি মুগ্ধ হই শ্রীধর যে হাসে গালিপারে বিশ্বম্ভর পরম সন্তোষে প্রত্যহ গঙ্গারে দ্রব্য দেহ তো কিনিয়া আমারে বা কিছু দিলে মূল্যেতে ছাড়িয়া যে গঙ্গা পুজো তুমি আমি তার পিতা সত্য সত্য তোমারে কহিল এই কথা কর্ণে হস্ত দেই শ্রীধর বিষ্ণু বিষ্ণু বলে উদ্ধত্ত দেখিয়া তারে দেই পাত খোলে এই মতো প্রতিদিন করে কুন্দল শ্রীধরের জ্ঞান বিপ্র পরম চঞ্চল শ্রীধর বলেন মুই হারিল তোমারে করিবিনু কিছু দিব ক্ষমা কর মোরে এক খণ্ড খোলা দিব এক খণ্ড থোর এক খণ্ড কলামূল আরো দোষ মোর প্রভু বলে ভালো ভালো আর নাহি দায় শ্রীধরের খোলে প্রভু প্রত্যহ অন্ন খায় ভক্তের পদার্থ প্রভু হেনমতে খায় কোটি হইলেও ভক্তের উল্টি না চায় এই লীলা করিব চৈতন্য হেন আছে ইহার কারণে সে শ্রীধরে খোলা বেচে এই লীলা লাগিয়া শ্রীধরে বেচে খোলা কে বুঝিতে পারে বিষ্ণু বৈষ্ণবের লীলা বিনা প্রভু জানাইলে কেহ নাহি জানে সেই কথা প্রভু করাইলা সংরণে প্রভু বলে শ্রীধর দেখ রূপ মোর অষ্টসিদ্ধি দানাজি করি দেউ তোর মাথা তুলি চাহে মহাপুরুষ শ্রীধর তমাল শ্যামল দেখে সেই বিশ্বম্ভর হাতে মোহন বংশী দক্ষিণে বলরাম রাম মহাজ্যোতির্ময় সব দেখে বিদ্যমান কমলা তাম্বুল দেই হাতের উপরে চতুর্মুখ পঞ্চমুখ আগে স্তুতি করে মহাফণি ছত্র ধরে শিরের উপরে সনকনারদ সুখ দেখে স্তুতি করে প্রকৃতি স্বরূপা সব জোর হস্ত করি স্তুতি করে চতুর্দিকে পরমা সুন্দরী দেখি মাত্র শ্রীধর হইলা সুবিস্মিত সেই মতো ঢলিয়া পড়িলা পৃথিবীত উঠ উঠ শ্রীধর প্রভুর আজ্ঞা হইল প্রভু বাক্যে শ্রীধর সে চৈতন্য পাইল প্রভু বলে শ্রীধর আমারে কর স্তুতি শ্রীধর বলে প্রভু মুই মূড়মতি কোন স্তুতি জান মুই কি মোর শকতি প্রভু বলে তোর বাক্য মাত্র মোর স্তুতি প্রভুর আজ্ঞায় জগৎ মাতা সরস্বতী প্রবেশিলাজু ভাই শ্রীধর করে স্তুতি জয় জয় মহাপ্রভু জয় বিশ্বম্ভর জয় জয় জয় নবদ্বীপ পুরন্দর জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কোটিনাথ জয় জয় শচিপূর্ণবতী গর্ভজাত জয় জয় বেদগপ্প জয় দ্বিজরাজ যুগে যুগে ধর্ম পাল করি নানা সাজ গুড়রূপে সম্ভাইল নগরে নগরে বিনা তুমি জানাইলে কে জানিতে পারে তুমি ধর্ম তুমি কর্ম তুমি ভক্তি জ্ঞান তুমি শাস্ত্র তুমি বেদ তুমি সর্বধ্যান তুমি সিদ্ধি তুমি ঋদ্ধি তুমি ভোগযোগ তুমি শ্রদ্ধা তুমি দয়া তুমি মোহ লোভ তুমি ইন্দ্র তুমি চন্দ্র তুমি অগ্নিজল তুমি সূর্য তুমি বায়ু তুমি ধন বল তুমি ভক্তি তুমি মুক্তি তুমি অজভাব তুমি বা হইবে কেন তোমারই যে সব পূর্বে মোর স্থানে তুমি আপনে বলিলাম তোর গঙ্গা দেখো মোর চরণ সলিলা তবু মোর পাপ চিত্তে নহিল স্মরণ না জানিল মুই তোর অমূল্য চরণ যে তুমি করিলা ধন্য গোকুল নগর এখনে হইলা নবদ্বীপ পুরন্দর রাখিয়া বেড়াও ভক্তি শরীর ভিতরে হেন ভক্তি নবদ্বীপে হইল বাহিরে ভক্তিযোগে ভীষ্ম তোমা চিনিল সমরে ভক্তিযোগে যশোদায় বান্ধিল তোমারে ভক্তিযোগে তোমারে বেচিল সত্যভামা ভক্তিবশে তুমি কান্ধে কৈলা গো পরামা অনন্ত ব্রহ্মাণ্ড কোটি বহে যার মনে সে তুমি শ্রীরাম গো বহিলা আপনে যাহা হইতে আপনার পরাভব হয় সেই বড় গপ্প লোকে কাহারে না কয় ভক্তি লাগি সর্বস্থানে পরাভব পায়া জিনিয়া বেড়াও তুমি ভক্তি লুকাইয়া সে মায়া হইল চূর্ণ আর নাহি লাগে হের দেখো সকল ভুবনে ভক্তি মাগে যেকালে হারিলা জন দুই চারি স্থানে একালে বান্ধিব তোমা সর্বজনে জনে মহাশুদ্ধা সরস্বতী শ্রীধরের শুনি বিস্ময় পাইলা সর্ব বৈষ্ণব আগনি প্রভু বলে শ্রীধর বাছিয়া মাগবর সিদ্ধি দিমু আজি তোমার গোচর শ্রীধর বলেন প্রভু আরো ভাড়াইবা থাকহ নিশ্চিন্তে তুমি আর না পারিবা প্রভু বলে দর্শন মোর ব্যর্থ নয় অবশ্য পাইবা বর যেই চিত্তে লয় মাগো মাগো পুন পুন বলে বিশ্বম্বর শ্রীধর বলয় প্রভু দেহ এই বর যে ব্রাহ্মণ কাড়ি নিল মোর খোলা পাত সে ব্রাহ্মণ হোক মোর জন্ম জন্মনাথ যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কন্দল মোর প্রভু হোক তার চরণ যুগল বলিতে বলিতে প্রেম বাড়য়ে শ্রীধরে দুই বাহু তুলি কান্দে মহা উচ্চ স্বরে শ্রীধরের ভক্তি দেখি বৈষ্ণব সকল অন্য অন্যে কান্দেন সব হইয়া বিহল হাসি বলে বিশ্বম্বর শুনহ শ্রীধর এক মহারাজ্যে কর তোমারে ঈশ্বর শ্রীধর বলে মুই কিছুই না চাও হেন করো প্রভু যেন তোর নাম গাও প্রভু বলে শ্রীধর আমার তুমি দাস এতে ক দেখিল তুমি আমার প্রকাশ এতেকে তোমার মতি ভেদ না হইল বেদগোপ্য ভক্তি যোগ তোরে আমি দিল জয় জয়ধ্বনি হইল বৈষ্ণব মণ্ডলে শ্রীধর পাইল বর শুনিল সকলে ধন নাহি জন নাহি নাহি নাহিক পাণ্ডিত্য কে চিনিবে সকল চৈতন্যের ভৃত্য কি করিবে বিদ্যাধন রূপ যশকুলে অহংকার বাড়ি সব পরয়ে নির্মূলে কলা মূলা বেচিয়া শ্রীধর পাইল যাহা কোটি কল্পে কোটিশ্বর না দেখিবা তাহা অহংকার দুহমাত্র বিষয়েতে আছে অদপাত ফল তার না জানয় পাছে দেখি মূর্খ দরিদ্র যে সুজনরে হাসে কুম্ভী পাকে যায় সেই নিজ দোষে বৈষ্ণব চিনিতে পারে কাহার শকতি আছয়ে সকল সিদ্ধি দেখো এ দুর্গতি খোলা বেচা শ্রীধর তাহার এই সাক্ষী ভক্তিমাত্র নীল অষ্ট সিদ্ধিকে উপেক্ষী যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ নিশ্চয়ই জানিও সেই পরানন্দ সুখ বিষয় মদান্ধ সব কিছুই না জানে বিদ্যামদে ধনমদে বৈষ্ণব নাচিনে ভাগবত পড়িয়াও কারো বুদ্ধিনাশ নিত্যানন্দ নিন্দা করে যাইবে কনাশ শ্রীধর পাইল বর করিয়াস্তবন ইহা যেই শুনে তারে মিলে প্রেম ধন প্রেমভক্তি হয় প্রভু চরণারবিন্দে সেই কৃষ্ণ পায় যে বৈষ্ণব নাহি নিন্দে নিন্দায় নাহিক কার্য সবে পাপ লাভ এতে কেনা করে নিন্দা মহামহাভাগ অনিন্দুক হয়ে যে সকৃতি কৃষ্ণ বলে সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারি বহেলে বৈষ্ণবের পায়ে মোর এই নমস্কার সে চৈতন্য নিত্যানন্দ হৌক প্রাণ মোর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান বৃন্দাবন দাসত ছু পদ যুগে গান ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে শ্রীধর চরিত বর্ণনম নাম নবমধ্যায়